আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক রিসাতুল হাদিস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজও সাহেব বুখারির কিতাবুল ইমান থেকে বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব আলোচনা করব ইনশাল্লাহ এবং এর পাশাপাশি কি শিক্ষা আমাদের জন্য রয়েছে সেটিও আমরা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমাদের সামনে যে পর্বটি রয়েছে সেটি হলো বাবু হালাওয়াতিল ইমান প্রথমেই নয় নম্বর পরিচ্ছেদ কিতাবুল ইমানের বাবু হালাওয়াতিল ইমান পরিচ্ছেদ ইমানের স্বাদ আস্বাদন সম্পর্কে তো এই হচ্ছে এই পরিচ্ছেদের শিরোনাম আমরা হাদিসটি উল্লেখ করে তার বঙ্গানুবাদ পেশ করব ইয়াকুলুল ইমামুল বুখারি রহমাহুল্লাহ حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس ابن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সানাদে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেন আনাস নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি বিষয় অথবা তিনটি গুণ কিংবা তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ আস্বাদন করবে একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসুল তার কাছে সবচেয়ে প্রিয়তম হবে আর যা কিছু আছে তার চাইতে আল্লাহ এবং তার রসুল আর সব কিছুর চাইতে তার কাছে সবচেয়ে প্রিয়তম হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হলো আর সে ব্যক্তিকে ভালোবাসবে কাউকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্য আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সে কাউকে ভালোবাসবে না অর্থাৎ সে যাকে ভালোবাসবে শুধু আল্লাহর ওয়াস্তেই তাকে ভালোবাসবে এবং তিন নম্বর হলো যে সে যেভাবে জাহান নামে বা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে ঠিক একইভাবে কুফুরিতে ফিরে যাওয়াকেও সে অপছন্দ করবে এ তিনটি বস্তু যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় এই বৈশিষ্ট্য তিনটি তাহলে সে ইমানের সাথে আস্বাদন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ হাদিস আমাদের সামনে উপস্থাপন করছে যে কীভাবে একজন মুসলিম একজন মেন তার ইমানকে এনজয় করবে আমাদের মধ্যে অনেকে ধারণা যে ধর্মকর্ম একটা অন্য ব্যাপার মানুষের ধর্মীয় জীবনের কিছু রিচুয়াল ফলে এখানে এনজয় করার বিষয় নয় বরং ধর্মকর্ম করাটা একটা কষ্টের ব্যাপার কিছু প্র্যাকটিসিং মুসলিম কষ্ট করে ধর্মটা ধরে রাখে এ হলো অনেকের দৃষ্টিভঙ্গি কিন্তু এই হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওরকম আনুষ্ঠানিক কোনো ধর্ম নয় ইমানকে কি করে ইসলামকে কি করে দিন ইসলামকে কি করে এনজয় করতে হয় সেটি হাদিস আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে এবং যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মূলত হাদিসটি আমাদেরকে বলছে যে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করো তারপর তুমি উপলব্ধি করবে বুঝতে পারবে যে কিভাবে তুমি ইমানকে এনজয় করছো সত্যি ইমানকে তখন এনজয় করা যাবে ইমান মানুষের দেহে তার দেহ মনে সত্তায় রোহের মধ্যে একটা চমৎকার অনুরণন তৈরি করবে যাতে তার নিজেকে প্রবল উৎফুল্ল মনে হবে আমরা এই জিনিসটি দেখেছি প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে যারা সত্যিকারভাবে শাহাদার ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমান এনেছিলেন এবং তারপর তারা জীবনভর ইমান ইমানের সাথে শুধু আস্বাদানি করেছিলেন কারণ তারা ছিলেন সিরিয়াস মুসলিম তারা সত্যিকার মোমেন্ট ছিলেন প্রকৃত মোমেন্ট ছিলেন বলেই এই বৈশিষ্ট্যগুলো এবং আরও অনেক পজিটিভ বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল ফলে ইমানকে আরও চমৎকারভাবে তারা এনজয় করেছেন ইমানকে যে মোমেন এনজয় করবে ইমানের কোনো আমল তার জন্য কষ্টকর হবে না এখানে প্রথমেই বলা হয়েছে আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি একটা আকর্ষণ থাকা মাহাব্বা থাকা দিনই মাহাব্বা থাকা ফলে দুনিয়ার আর যত কিছুর প্রতি আমাদের আকর্ষণ থাকুক না কেন আল্লাহর মাহাব্বাটাই তাদের প্রতি ইমানকে আমার কাছে সবচেয়ে সিরিয়াস বিষয় হিসাবে উপস্থাপন করবে ফলে আমি আল্লাহর মাহাব্বা থাকার কারণে তার তাদের এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি মাহাব্বা থাকার কারণে তাদের উভয়ের প্রতি ইমানকে আমি এনজয় করব আমি আমি ভোগ করব আমি আমি তাতে নিজেকে খুবই উৎফুল্ল মনে করব দ্বিতীয় আরেকটি বিষয় এটি হচ্ছে সমাজ সমাজে যত অর্থনৈতিক সংঘাতের কারণে যে অশান্তিটা তৈরি হয় তার একটা সুন্দর উপশম মানুষ কোনো ব্যক্তিকে ভালোবাসবে বা সকল মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর অস্তে আল্লাহ খুশি হন এই কারণেই আমরা এই সমাজের সকল মানুষকে সকল গোষ্ঠীকে ভালোবাসব আল্লাহর মাহাব্বা এই মাহাব্বার কারণেই সেটা সংক্রামিত হবে এই সমাজের আল্লাহ সকল বান্দাদের প্রতি সুতরাং যাদেরকে আমি ভালোবাসি এবং ভালোবাসি শুধু আল্লাহকে খুশি করার জন্য তাহলে তাদের উপর তো আমি চড়াও হতে পারি না তাদেরকে তো আমি অপমান করতে পারি না অশ্রদ্ধা করতে পারি না তাদের স্বার্থের আমি কোনো হানি করতে পারি না তাদের স্বার্থের চাইতে আমার স্বার্থকে আমি অধিক প্রাধান্য দিতে পারি না এখানে আল্লাহর হস্তে ভালোবাসাটার এতগুলো ডিমান্ড কিন্তু আছে তাহলে আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা আমার পুরো চরিত্রটাকেই ইতিবাচক করে উপস্থাপন করছে আমার নিজেকে একজন ভালো মানুষ হিসাবে চিত্রিত করছে ভালো মানুষ হয়ে যেতে আমাকে বাধ্য করছে ফলে ইমানকে তো আমরা সহজে এনজয় করতে পারবো এই অবস্থায়ও কারণ আমার ইমানই আমাকে কিন্তু এই বিশাল ব্যক্তিত্বে পরিণত করছে এবং তারপরে সর্বশেষ যেটা আমরা যেমন অগ্নিতে হাত ঢুকিয়ে দেই না এবং কেউ একজন অগ্নির মধ্যে ঢুকে যায় না এবং যেখানে আগুন লাগে সেখানে আমরা পালাও পালাও করে দূরে চলে আসি অর্থাৎ অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হওয়া দূরে থাক অগ্নির সংস্পর্শে যাওয়াটাও আমাদের পছন্দ নয় তাহলে অগ্নির মধ্যে যেমন আমরা নিক্ষিপ্ত হতে চাই না তাহলে কুফুরের মধ্যে ফিরে যাওয়াটাও আমাদের কাছে যদি এরকম অপছন্দনীয় হয় তাহলে ইমানকে আমরা এনজয় করতে পারব কারণ কুফুরি হচ্ছে ইমানের বিপরীত অবস্থান ইমান এবং কুফুরি একজন লোক হয়তো ইমানের মধ্যে থাকবে ইমানের মধ্যে যদি না থাকে তাহলে তার অবস্থান হবে কুফুরের মধ্যে ফলে যে কুফুরিকে ঘৃণা করে সে অবশ্যই ইমানকে পছন্দ করবে ইমানকে পছন্দ করার অর্থই হচ্ছে ইমানকে এনজয় করা আর যে কুফুরিকে পছন্দ করে সে ইমানকে অপছন্দ করবে সে ইমানকে এনজয় করবে না সে কুফুরিকে এনজয় করবে অতএব রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসের ব্যাখ্যাটা অত্যন্ত বাস্তবসম্মত এবং আমাদের জন্য চমৎকার একটা গাইডলাইন তিনি এই হাদিসের মধ্যে দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন হাউ টু এনজয় আওয়ার ইম্যান ইমানকে যিনি এনজয় করবেন তিনি ইসলামের প্রত্যেকটা কাজকে এনজয় করবেন তিনি সালাদকে এনজয় করবেন তিনি সিয়ামকে এনজয় করবেন তিনি হাজকে এনজয় করবেন তিনি জাকাতকে এনজয় করবেন তিনি ইসলামের প্রত্যেকটা ভালো ভালো কাজ ভালো ভালো ইবাদাত প্রত্যেকটা আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম আনুগত্যকে তিনি এনজয় করবেন এটাই হচ্ছে তার চমৎকার একটা ইনস্ট্রাকশন একটা গাইডলাইন আমরা আশা করছি প্রিয় দর্শক এ হাদিসের আলোকে আমরা একটু ট্রাই করব টু এনজয় আওয়ার ইমান যেন আমরা আমাদের ইমানকে ইমানকে উপলব্ধি করতে পারি ইমানকে এনজয় করতে পারি ইমান ইমান দিয়ে আমরা খুশি হতে পারি প্রফুল্ল চিত্তে ইমানকে গ্রহণ করতে পারি এরপরে যেই পরিচ্ছেদ সেটি হচ্ছে বাবু আলামাতুল ইমান হব্বুল আনসর এটি হচ্ছে দশম পরিচ্ছেদ এবং হাদিস নম্বর হচ্ছে এটি সতেরো বাবু আলামাতুল ইমান হব্বুল আনসর ইমানের আলামত হচ্ছে আনসারদেরকে মদিনার যারা আনসার ছিলেন সাহাবাদের মধ্যে তাদেরকে ভালোবাসা সেই পরিচ্ছেদ তাহলে আনসারদেরকে ভালোবাসা ইমানের আলামত এ প্রসঙ্গে হচ্ছে পরিচ্ছেদ يقول الإمام البخاري رحمه الله حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال أخبرني عبد الله ابن عبد الله ابن جبر قال سمعت أنسا عن النبي صلى الله عليه وسلم قال آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار ইমাম বুখারি তার সনাদে আনাস রাদি আল্লাহ আনহু থেকে ওই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের নিদর্শন হলো আয়াতুল ইমান ইমানের চিহ্ন ইমানের নিদর্শন হলো আনসারদেরকে ভালোবাসা এবং নেফাকের নিদর্শন হল আনসারদেরকে ঘৃণা করা তাহলে এখানে সাহাবাদের প্রতি আমাদের ভালোবাসার একটা গুরুত্ব এখানে কিন্তু ফুটে উঠেছে আনসাররা ছিলেন সাহাবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ যারা ছিলেন মদিনাবাসী যারা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরত করার আহ্বান জানিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন এবং যারা আকাবার প্রথম শপথ দ্বিতীয় শপথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহায্য করার অঙ্গীকার করেছিলেন এবং যতদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় ছিলেন এবং তার মৃত্যুর পরেও মৃত্যুর আগে এবং পরে নবী সাল্লাহ সাল্লামকে এবং তার সন্নাকে তারা সাহায্য করেছিলেন আল্লাহ একবার তারা বিশাল ত্যাগ তিতীক্ষা করেছিলেন তারা মদিনা থেকে মক্কা থেকে যে সকল মহাজের সাহাবারা মদিনায় হিজরত করে এসেছিলেন তাদের জন্য ভ্রাতৃত্বের যে বন্ধন রাসুল সাল্লাহ সাল্লাম আনসারদের সাথে করে দিয়েছিলেন তাদের জন্য যে ত্যাগ তিতিক্ষায় আনসাররা করেছিলেন সেটা ইতিহাসে আর কোনো দৃষ্টান্ত দেখা যায় না ইতিহাসে এর দৃষ্টান্ত মেলা ভার সেই আনসার ইসলামের জন্য যাদের এত ত্যাগ তিতিক্ষা ভাইয়ের জন্য যাদের এত ত্যাগ তিতিক্ষা মানুষের জন্য মানবতার জন্য যাদের এক এত ত্যাগ তিতিক্ষা ইসলাম তাদের প্রতি ভালোবাসা পোষণ করা তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করাকে ইমানের অংশ হিসেবে ঘোষণা করেছে অতএব কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যে তারা আনসারদের কোনো এক সাহাবাকে ঘৃণা করবে তাদের প্রতি কটু কথা আরোপ করবে অথবা তাদের এমন সমালোচনা করবে যা তাদেরকে ছোট করে হীন করে এটা জায়েজ নেই বরং এই কাজটি হচ্ছে ইমানের বিপরীত অবস্থান কারণ আনসারদেরকে ঘৃণা করা এটা ইমানদারদের কাজ নয় এটা মুনাফিকদের কাজ এটা ইমানের কাজ নয় এটা নেফাকের কাজ এই বিষয়টি আমাদের সামনে উঠে এসেছে অতএব প্রিয় দর্শক আমাদের উচিত হবে সকল সাহাবাকে ভালোবাসা সকল আনসারদের প্রতি শ্রদ্ধা পোষণ করা তাদের প্রতি মাহাব্বত পোষণ করা এবং নিজেরা শুধু করলে হবে না আমাদের যে জেনারেশন আমাদের যে তরুণ প্রজন্ম তাদের সামনেও আনসারদের পরিচিতি তুলে ধরতে হবে আজকে আমরা দেখছি তরুণদের একটা অংশ কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে তারা ইতিহাসের এ মহান ব্যক্তিত্বদের সাথে পরিচিত হচ্ছে না ফলশ্রুতিতে তারা আনসার কিংবা অন্যান্য সাহাবিদেরকে তারা নিজেদের রোল মডেল হিসাবে নিচ্ছে না এর কারণ কিন্তু আমরা আমরা আমাদের এই তরুণদের এই শিশুদের এই কিশোরদের সামনে এই মহান ব্যক্তিত্বদেরকে পরিচিত করছি না তাদের মাহাব্বাটাকে আমরা প্রকাশ করছি না ফলে তরুণরা আসলে এই এই সাহাবাদের ব্যাপারে এই আনসার মহাজিরদের ব্যাপারে তারা একদম অজানাই থেকে যাচ্ছে অপরিচিতই থেকে যাচ্ছে এবং তখন তারা প্রাচ্যবিদদের সহজ শিকারে পরিণত হয় তাদের মধ্যে অনেককেই দেখা যায় যারা ইসলামের ইতিহাসের কিছু যুদ্ধের বিষয়কে সামনে তুলে এনে আনসারদের প্রতি কিংবা অন্যান্য সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে অথচ তারা জানে না এই বিদ্বেষ পোষণ করাটা হচ্ছে নেফাকের আলামত এবং এর ফলে তারা মুনাফেকে পরিণত হচ্ছে আল্লাহ তালা তা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আনসারদের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুন এরপরে আরেকটি পরিচ্ছেদ আছে সেটি হচ্ছে এগারো নম্বর পরিচ্ছেদ কিতাবুল ইমান সাহেব বখারির এবং এ হাদিসটি হচ্ছে আঠারো নম্বর হাদিস ইয়াকুল ইমামুল বখারি রাহমাহুল্লাহ حدثنا أبو اليمن قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني أبو إدريس عائض الله آه، ابن عبد الله أن عبادة ابن الصامت رضي الله تعالى عنه كان شهد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرفوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء عفى عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সনদে ওবাদা ইবনু সামেত রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেছেন আর ওবাদা ইবনু সামেত হচ্ছেন সেই সাহাবি যিনি বদরের যুদ্ধে হাজির হয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন লাইলাতুল আকাবাহ আকাবার রাত্রিতে যেটা আমরা আকাবার প্রথম শপথ দ্বিতীয় শপথের কথা বললাম সেই আকাবার শপথের রাত্রিতে নোকাবাদের একজন ছিলেন তিনি একজন নাকিব ছিলেন তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার সামনে একদল সাহাবি ছিলেন এমন অবস্থায় তিনি বললেন এই সকল সাহাবিকে অ্যাড্রেস করে উদ্দেশ্য করে তিনি বললেন ব্যয় ওনি আমার কাছে তোমরা বায়াত নাও আলা এই কথার উপর যে আল্লাহ তুশরিকু কুবিল্লাহ সেই আ তোমরা আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করবে না আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করবে না ওলা তাস রেকো এবং তোমরা চুরি করবে না ওলা তাজনু এবং তোমরা জেনা করবে না ওলা চাকতুলু আউলা দেখুম এবং তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ওলা চাতুবে বুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম আর জুলুকুম ও আর জুলিকুম এবং তোমরা কারো প্রতি কোনো ধরনের তোমাদের সামনে যারাই রয়েছে কারো প্রতি কোনো অপবাদ আরোপ করবে না ওলা তা তাসুফি মারুফ এবং তোমরা সৎ কাজে আল্লাহর নাফরমানি করবে না ফামান ওয়াফামিনকুম যে ব্যক্তি এই বিষয়গুলো পরিপূর্ণ করবে অর্থাৎ এই নির্দেশটা যে ব্যক্তি মেনে চলবে ফাজুর হু আল্লাহ তাহলে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে যে অঙ্গীকার এই বাইরাতকে যে পরিপূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে ওয়ামান আসাবা মিন দালিকা শাই আন আর যে ব্যক্তি এর কোনো একটাতে লিপ্ত হবে যেগুলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এগুলো করবে না এটা করবে না এটা করবে না এটা তো কোনো ব্যক্তি যদি এর মধ্য থেকে কোনো একটাতে লিপ্ত হয় যেমন শেরকে লিপ্ত হয় অথবা চুরিতে অথবা জেনায় অথবা হত্যায় লিপ্ত হয় তারপরে দুনিয়াতে তার এর জন্য শাস্তি হয়ে যায় কাফারতুল্লাহ তাহলে এটা হবে তার জন্য কাফারা এই বিষয়টা শিরিক ছাড়া কুফুর ছাড়া অন্য অন্যদের ক্ষেত্রে অন্য অন্য কবিরা গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য প্রিয় দর্শক কারণ কবিরা গোনাহটাই তবার মাধ্যমে মাফ হতে পারে শাস্তির মাধ্যমে মাফ হতে পারে কিন্তু শেরেক বা কুফুরির মতো যা ইসলাম থেকে মানুষকে বের করে দেয় তার শাস্তি হলেও যদি সে তবা না করে সে যদি ইসলামের মধ্যে ফিরে না আসে তাহলে তার পাপ ক্ষমা হবে না যাই হোক এখানে মূলত বোঝানো হয়েছে কবিরা গুণ গুলো ব্যাপারই যে কোনো ব্যক্তি যদি কোনো এরকম বড় গুনাহে লিপ্ত হয় এবং তার শাস্তি হয়ে যায় সেজন্যে তাহলে সেটাই হবে তার জন্য কাফারাহ আর যে ব্যক্তি এগুলোর মধ্যে থেকে কোনো একটাতে লিপ্ত হয় অমান আসা জালিকা মেনজালিকা সাই আন তুম্মা সাতারাহুল্লাহ এবং আল্লাহ তালা সেগুলোকে অপ্রকাশিত রাখেন গোপন রাখেন ফাহ ইল্লাহ সেটা নির্ভর করবে আল্লাহর উপর ইনশা আফা আন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন ওয়া ইনশা আকাবাহু আর যদি চান তাহলে তাকে আল্লাহ তালা শাস্তিও দিতে পারেন আনাহু আলা আলিক ওবাদ আব্দ সামেদ রাজি আল্লাহ তালু বলছেন আমরা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই কথাগুলোর উপর বায়াত গ্রহণ করলাম প্রিয় দর্শক এ হাদিসটিতে একটা জিনিস বোঝা গেল যে রাসুল সাল্লাহ সাল্লাম তখন মদিনায় ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তাহলে বায়াতটা হলো রাষ্ট্রপ্রধানের কাছে মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে এই বায়াতটা নেয়া হলো এবং এই বায়াতের মধ্যে আমরা লক্ষ্য করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে পেশ করা হয়েছে শির্ক না করা চুরি না করা জেনা না করা এবং সন্তানদেরকে হত্যা না করা এবং কাউকে অন্যায়ভাবে মিথ্যারোপ না করা কারো উপর তাহলে বোঝা গেল যে এগুলোর উপর বায়াত নেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বায়াত একটা সেরাই বিষয় সেরাই পরিভাষা এটি ইসলামিক রাষ্ট্রের যে যিনি অথরাইজড পার্সন তিনি নিতে পারেন অন্য কেউ এভাবে বায়াত নিতে পারে না এক দ্বিতীয় হচ্ছে এখানে যে বিষয়গুলো বর্ণনা করা হলো এগুলো প্রত্যেকটাই ভয়াবহ ধরনের পাপ আর শিরিকটা হচ্ছে এমন পাপ যেটা আল্লাহ তালা কখনোই ক্ষমা করেন না ইন্না আল্লাহ আল্লাহরি আল্লাহফুর আটচল্লিশ নম্বর আয়াতে এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা দু দুবারে কথাটি বলেছেন অতএব শিরিকের ক্ষমা কখনোই হবে না যদি না শিরিক ছেড়ে সে ইসলামে ফিরে আসে আর অন্যান্যগুলো কবিরাগুনা এগুলো থেকে তবা করতে হবে আর এগুলো শাস্তি যদি সে প্রাপ্ত হয় তাহলেও একটা তওবার ব্যবস্থা অটোমেটিক হয়ে যায় বলে সেগুলোর পাপের ক্ষমা এখানে আছে আসুন আমরা মনে মনে আল্লাহর কাছে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখন নেই এবং এখন রাসুল সাল্লাহ সাল্লামের এমন কোনো অথরাইজ প্রতিনিধি নেই যাদের কাছে এই বায়াত নেওয়া যায় তাহলে আমরা এই এই বায়াতটা নিজের মনে মনেই নিতে পারি আল্লাহর কাছেই এই শপথ করতে পারি এই অঙ্গীকার করতে পারি যে এই ধরনের কোনো কাজে আমরা লিপ্ত হব না আল্লাহ তালা আমাদেরকে এই সকল খারাপ এবং মন্দ কাজ থেকে রক্ষা করুন